আহলান সাহলানে তোমাদের আগমনে আহলান সাহলানে তোমাদের আগমনে আহলান সাহলানে তোমাদের আগমনে স্বাগত জানায় একতান স্বাগত জানায় একতা স্বাগত জানায় একতা হৃদয়েতে লিখব তোমাদের নাম হৃদয়েতে লিখব তোমাদের নাম হৃদয়েতে লিখব তোমাদের নাম তোমাদের জানাই সালাম স্বাগত জানায় একতা স্বাগত জানায় একতা আহলান সাহলানে তোমাদের আগমনে আহলান সাহলানে তোমাদের আগমনে স্বাগত জানায় একতা স্বাগত জানায় একতা হৃদয়েতে লিখব তোমাদের নাম হৃদয়েতে লিখব তোমাদের নাম হৃদয়েতে লিখব তোমাদের নাম তোমাদের জানাই সালাম স্বাগত জানায় একতা স্বাগত জানায় একতা তোমাদের আগমনে আনন্দ বিনোদনে কাটবে সুরে সুরে গানার ছন্দে প্রাণের আনন্দে দুঃখ হারিয়ে যাবে দূরে তোমাদের আগমনে আনন্দ বিনোদনে কাটবে সুরে সুরে গানার ছন্দে প্রাণের আনন্দে দুঃখ হারিয়ে যাবে দূরে তোমাদের আগমনে আনন্দ বিনোদনে কাটবে সুরে সুরে গানার ছন্দে প্রাণের আনন্দে দুঃখ হারিয়ে যাবে দূরে দুঃখের বেলায় সঙ্গ দিও আপন করে হৃদয় নিও দুঃখের বেলায় সঙ্গ দিও আপন করে হৃদয় নিও দুঃখের বেলায় সঙ্গ দিও আপন করে হৃদয় নিও তোমাদের কাছে এই আহ্বান স্বাগত জানায় একতা স্বাগত জানায় একতা আহলান সাহলানে তোমাদের আগমনে আহলান সাহলানে তোমাদের আগমনে স্বাগত জানায় একতা স্বাগত জানায় একতা স্বাগত জানায় একতা হৃদয়তে লিখব তোমাদের নাম হৃদয়তে লিখব তোমাদের নাম হৃদয়তে লিখব তোমাদের নাম তোমাদের জানাই সালাম স্বাগত জানায় কোথাও স্বাগত জানায় কোথাও আহলান সাহলান তোমাদের আগমনে আহলান সাহলান তোমাদের আগমনে স্বাগত জানায় একতা স্বাগত জানায় একতা স্বাগত জানায় একতা ছন্দ খুঁজে পেল আনন্দে ভরে গেল তোমাদের পদচারণায় হবই হব সফল আছে এই মনোবল আমরা তোমাদের দোয়ায় ছন্দ খুঁজে পেল আনন্দে ভরে গেল তোমাদের পদচারণা হবই হব সফল আছে এই মনোবল আমরা তোমাদের দোয়া ছন্দ খুঁজে পেল আনন্দে ভরে গেল তোমাদের পদচারণা হবই হব সফল আছে এই মনোবল আমরা তোমাদের দোয়া নিয়মদের আপন করে দিও দোয়ার হৃদয় ভরে নিয়মদের আপন করে দিও দোয়ার হৃদয় ভরে নিয়মদের আপন করে দিও দোয়ার জুড়াবো মন প্রাণ স্বাগত জানায় একতা স্বাগত জানায় একতা আহলান সাহলানে তোমাদের আগমনে আহলান সাহলানে তোমাদের আগমনে স্বাগত জানায় একতা স্বাগত জানায় একতা হৃদয়েতে লিখব তোমাদের নাম হৃদয়েতে লিখব তোমাদের নাম হৃদয়েতে লিখব তোমাদের নাম তোমাদের জানাই সালাম স্বাগত জানায় একতা স্বাগত জানায় একতা আহলান সাহলানে তোমাদের আগমনে আহলান সাহলানে তোমাদের আগমনে স্বাগত জানায় একতা স্বাগত জানায় একতা স্বাগত জানায় একতা স্বাগত জানায় একতা স্বাগত জানায় একতা